উদ্দেশ্যে জমার নামাজের পূর্বের আজান পরবর্তী এই অতি বরকতপূর্ণ সময়ে আমাদেরকে একত্রিত হয়ে কিছুদিনই মুজাকারার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করছেন আমরা আল্লাহ তালার দরবারে সকলেই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ দুই হাজার বারো সালের সমাপ্তি লগ্নে আমরা উপস্থিত আগামী যে জুমার দিনটা আমরা পাবো দুই আর থাকবে না দুই সাল চলে আসবে তো এই একটা বছর শেষ আরেকটি বছর শুরু তো একটা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আর একটা বছরের সূচনা লগ্নে দাঁড়িয়ে একজন ইমানদার আল্লাহ প্রেমিক একজন মুমিন ব্যক্তির অনুভূতি কেমন হবে কোরআন এবং হাদিসের মাঝে ঠিক একজন মুমিনকে এই সময়ে কি মনোভাব রাখার প্রতি তাগিদ দেওয়া হয়েছে আমরা এ বিষয়গুলোকে আজকে একটু পর্যালোচনা এবং মোজাকারা করতে চাই যে একটা দিন যখন চলে যায় দিনের শেষে যখন একটা রাত আসে একটা সপ্তাহ যখন চলে যায় একটা সপ্তাহ শেষ হওয়ার পর যখন আরেকটা সপ্তাহ আসে একটা মাস যখন চলে যায় একটা মাস শেষ হওয়ার পর যখন আরেকটা মাস আসে একটা বছর যখন চলে যায় এবং একটা বছর শেষ হওয়ার পর যখন নতুন একটা বছর আসে ঠিক এই সময়ে এই সময়টা একজন মুমিনের জন্য কি আনন্দের সময় না বেদনার সময় এই বিষয়টা খুব চিন্তা করার মতো একটা বিষয় এক আরবি কবি তার কবিতার মাঝে তিনি এই বিষয়ের আলোচনাটা করছেন ইয়াসুরুন মা যাহাবাল মা যাহাবাল ওয়ালাকিন যাহাবা বিহিন্না লাহু যিহাবা একজন আরবি কবি তার কবিতার মাঝে বলতেছেন একটা রাতের পর যখন দিন আসে রাতটা চলে যায় নতুন একটা দিন পেয়ে মানুষ খুব প্রফুল্ল চিত্ত হয় মানুষ খুব আনন্দিত হয় মানুষ খুব খুশি হয় সকাল হয়ে গেছে সেই দিনের পর রাত আবার রাতটা পেরিয়ে যখন দিন চলে আসে ভোরের আলোয় সূর্যটা যখন আলো দেয় সেই ভোরের আলোয় পূর্ণ পৃথিবী যখন আলোকিত হয়ে ওঠে নতুন একটা সূর্যোদয় যখন হয় মানুষ বড় খুশি হয় মানুষ নতুন দিনটাকে স্বাগত জানায় নতুন দিনটাকে অভ্যর্থনা জানায় মানুষ নতুন দিনটাকে নিয়ে নতুন কিছু কল্পনা করে নতুন কিছু ভাবে কিন্তু আমি পারি না আরবি কবি বলতেছেন আমি পারি না আমি এই কাজটা পারি না কারণ এর কারণ হলো যে যে দিনগুলো চলে গেছে যে রাতগুলো চলে গেছে যে সপ্তাহটা পেরিয়ে গেছে যেই মাসটা চলে গেছে যেই বছরটা চলে গেছে এটা তো আমার জীবন থেকে চলে গেছে কবি বলতেছেন আমি খুশি হতে পারি না আমি আনন্দিত হতে পারি না আমার মনটা বেদনা বিধুর হয়ে ওঠে কারণ যে দিনটা চলে গেছে এই দিনটা তো আমার জীবনের একটা অংশ ছিল আমার জিন্দিগির একটা অংশ চলে গেছে যেই সপ্তাহটা চলে গেছে এই সপ্তাহটা তো আমার জিন্দিগির আমার জীবনের একটা অংশ ছিল এটা তো আমার জীবনের একটা অংশ তাই একটা সপ্তাহ যখন চলে যায় আমি ব্যথিত হয়ে উঠি মনটা আমার ব্যথাতুর হয়ে ওঠে কারণ আমার জীবনের একটা সপ্তাহ পেরিয়ে গেছে আমার জীবন থেকে একটা সপ্তাহ নাই হয়ে গেছে একটা মাস যখন চলে যায় সবাই আনন্দিত হয় যে মাসটা চলে গেছে কিন্তু আমি কেন যেন আনন্দিত হতে পারি না কারণ যে মাসটা চলে গেছে এই মাসটা তো আমার জীবনের একটা অংশ ছিল আর এই মাসটা চলে যাওয়ার দ্বারা আমার জীবনের একটা অংশ চলে গেল ঠিক একটা বছর যখন চলে যায় নতুন একটা বছর যখন শুরু হয় সকলে খুশি হয় সকলে আনন্দিত হয় কিন্তু আমার মনে বড় ব্যথা লাগে আমি ব্যথা তোর হয়ে উঠি কারণ যে বছরটা চলে গেছে এই বছরটা তো আমার জীবনের একটা বছর এটা আমার জীবনের একটা বছর চলে গেছে হাতটা যদি কেটে যায় শরীরের একটা অঙ্গ হল হাত কোন ব্যক্তির যদি হাত কেটে যায় সে ব্যথাতুর হয়ে উঠে কারণ হাতটা কেটে গেছে কাউকে যদি বলা হয় তোমার চিকিৎসা হলো তোমার কানি আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে যদি কানি আঙ্গুলটাকে এই মুহূর্তে আজকের ভিতরে না কাটো তাহলে এই কানি আঙ্গুলের রোগটা তোমার বাকি আঙ্গুলগুলোকেও এফেক্ট করবে কাউকে যদি বলা হয় তোমার কবজি পর্যন্ত হাতটা কেটে ফেলতে হবে যদি আজকের ভিতরে কবজি পর্যন্ত হাতকে না কাটো তাহলে দেখো এই কবজি পর্যন্ত হাতের মাঝে যে রোগ আছে রোগটা বাকি হাতকেও এফেক্ট করবে সেই কেটে ফেল সে ব্যথা ব্যথাতুর হয়ে উঠে তার পরিবার পরিজন তার স্বজন তার আপনজন সকলেই ব্যথা দূর হয়ে ওঠে সকলেই কাঁদে সকলেরই চোখের অশ্রু ঝরতে থাকে কারণ হাতটা কেটে যাবে এই হাতটা আর কোনোদিন পাওয়া যাবে না এই বাম হাত দ্বারা আর কোনোদিন কিছু ধরা যাবে না হাতটা কেটে গেছে চিরদিনের জন্য হাতটা নাই হয়ে গেছে কোন ব্যক্তি যদি তাকে বলা হয় তোমার পাটা কেটে ফেলতে হবে তোমার পাটা কেটে ফেলতে হবে কারণ তোমার ডায়াবেটিস আছে এখন এই পাটাকে যদি না কাটা হয় পাটাকে যদি না কাটা হয় পাটাকে হাঁটু পর্যন্ত কাটতে হবে অথবা টাকনো পর্যন্ত কাটতে হবে যদি চাকনু পর্যন্ত হাঁটু পর্যন্ত পাটাকে না কাটা হয় অদূর ভবিষ্যতে কিন্তু তোমার কোমর পর্যন্ত পা কেটে ফেলতে হবে কেটে ফেলো সে পাটাকে কাটে তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে তার পরিবার পরিজন যে শুনে সেই হাহাকার করে সেই কাঁদে তার মনটা ব্যথাতুর হয়ে ওঠে কারণ এ মানুষটা জিন্দিগির তোরে পঙ্গু হয়ে গেল পুরা জিন্দিগির জন্য এ পঙ্গু হয়ে গেল পা তো আবার প্লাস্টিকের পা লাগানো যাবে কিন্তু এই পাটা তো আসল পার মতো হবে না আসল পার মতো দৌড়ানো যাবে না আসল পার মতো শক্তি প্রদর্শন করা যাবে না এজন্য সকলেই কাঁদে সে নিজেও কাঁদে কাউকে যদি বলা হয় তোমার চোখ নষ্ট হয়ে গেছে তোমার এই চোখটা নষ্ট হয়ে গেছে চিরদিনের জন্য চোখটা নষ্ট হয়ে গেছে তো এই চোখ নষ্টের তথ্য যখন সে শুনে ব্যথাতুর হয়ে ওঠে সকলেই ব্যথাতুর হয়ে ওঠে কাউকে যদি বলা হয় তোমার লিভারটা নষ্ট হয়ে গেছে কাউকে যদি বলা হয় তোমার ফুসফুসের মাঝে ক্যান্সার হয়ে গেছে কাউকে যদি বলা হয় তোমার কিডনিটা নষ্ট হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে কিছুই করা যাবে না ব্যথা তুর হয়ে উঠে সে বড় ব্যথা পায় তার পরিবার পরিজন বড় ব্যথা পায় ব্যথার কারণ হল যে তার শরীরের একটা অঙ্গ অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তার হানি হয়ে গেল অঙ্গটা নষ্ট হয়ে গেল কারণ এই হাতটা তো তার শরীরের একটা অংশ এই পাতা তো তার শরীরের একটা অংশ এই চোখটা তো তার শরীরের একটা অংশ এই কানটা তো তার শরীরের একটা অংশ শরীরের এই অংশটা যে নষ্ট হয়ে গেল শরীরের এই অংশটা যে কেটে গেল এটা তো অনেক বড় দুঃসংবাদ এটা তো অনেক বড় একটা দুঃসংবাদ এটা কি সুসংবাদ না দুঃসংবাদ এটা অনেক বড় একটা দুঃসংবাদ এজন্য সবাই কাঁদে আর একজন মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মানুষ উৎসব করে এটা অনেক বড় বোকামি না জীবন যদি শেষ হয়ে যায় হাতের দাম কি জীবনটা যদি শেষ হয়ে যায় পায়ের দাম কি জীবনটা যদি শেষ হয়ে যায় তাহলে এই চোখের দাম কি জীবনটাই যদি না থাকে হাড়ের দাম কি কোন দাম আছে দাম নাই জীবনটাই শেষ একজন মরা মানুষ হাত আছে সচল পাটাও সচল কিন্তু এখন এই হাত পার কোনো দাম আছে হাতেরও দাম নাই পায়েরও দাম নাই চোখেরও দাম নাই কিডনিরও দাম নাই ফুসফুসের দাম নাই কোনো কিছুর দাম নাই কারণ জীবন নাই আয়ু নাই হায়াত নাই কারণ সে যে তিরিশ বছর হায়াত নিয়ে এসেছিল তার হায়াতের তিরিশটা বছর শেষ হয়ে গেছে সে যে চল্লিশ বছরের হায়াত নিয়ে এসেছিল চল্লিশ বছরের হায়াত শেষ হয়ে গেছে তার হায়াত ছিল সাতচল্লিশ বছর আজকে তার সাতচল্লিশ বছরের শেষ দিন শেষ হয়ে গেছে সে হায়াত নিয়ে এসেছিল বাষট্টি বছর তিন মাস বাষট্টি বছর তিন মাস যখন শেষ তার হায়াতটা শেষ হয়ে গেছে হায়াতটা যখন শেষ হয়ে গেছে হায়াত যখন নাই তার হাতের দাম নাই তার পায়ের দাম নাই তার চোখের দাম নাই তার হাড়ের দাম নাই তার কিডনির দাম নাই তার এই পূর্ণ সাড়ে তিন বডি তার কোনো দাম নাই এই দেহ এখন কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে কোনো কাজেই আসবে না কারণ কি হায়াত নাই হায়াত নাই তাই হায়াতটা জীবনের সবচেয়ে দামি সম্পদ এই যে দিনটা চইলা যাইতেছে এই দিনটা জীবনের অনেক দামি সম্পদ এই যে রাতটা চইলা যাইতেছে এই রাতটা জীবনের সবচাইতে বড় সম্পদ এই যে সপ্তাহটা চইলা যাইতেছে এটা জিন্দিগির অনেক দামি সম্পদ এই যে মাসটা চইলা যাইতেছে এটা কিন্তু জীবনের অনেক দামি সম্পদ এই যে বছরটা চলে গেল আজকে দুই হাজার বারো সালের শেষ শুক্রবার দুই হাজার বারো সালের শেষ শুক্রবার এই যে একটা বছর চইলা গেল এটা কিন্তু জিন্দিগির অনেক দামি জিনিস চইলা গেল জিন্দিগির অনেক দামি জিনিস চলে গেল না এটা আর ফিরে ফিরে আনা যাবে এটা কৃত্রিম ভাবে কোনো জায়গায় ফিট করার সুযোগ আছে হ্যাঁ চোখ তো আরেকজনেরটা লাগানো যায় অনেক সময় এরকম ভাবে কৃত্রিম পাও ফিট করা যায় কৃত্রিম হাতও ফিট করা যায় সার্জারি করে কান কেটে গেলে সে জায়গায় কানও লাগানো যায় টাকা পয়সা খরচ করলে কৃত্রিম এই সমস্ত কিছু পাওয়া যায় মানুষ বুঝেও না যে তার কান কাটা মানুষ বুঝেও না যে তার পা কাটা বুঝেও না কিছু টাকা পয়সা খরচ করতে হয় কিন্তু এই যে দুই হাজার বারো সালটা চলে গেল কোটি টাকা খরচ করে লক্ষ টাকা খরচ করে নিজ জিন্দিগির যাবতীয় অর্জনগুলোকে ব্যয় করে এই বছরটাকে ফিরায় আনা কি সম্ভব এটা সম্ভব না এটা এমন একটা জিনিস চলে গেল যে জিনিসটা এমন যে এটাকে আর ফিরায় আনা যাবে না এটা শেষ তো শেষই এটা একদম শেষ হয়ে গেল আমরা যারা এখন এ জায়গায় বসা আমাদের জিন্দগির একটা বছরের ক্যালেন্ডার শেষ অনেকে ষাট বছরের ক্যালেন্ডার নিয়ে পৃথিবীতে আসছে অনেকে সত্তর বছরের ক্যালেন্ডার নিয়ে পৃথিবীতে আসছে অনেকে আশি বছরের ক্যালেন্ডার নিয়ে পৃথিবীতে আসছে সে আশি বছরের ক্যালেন্ডার নতুন নতুন বছর করবে নতুন নতুন ক্যালেন্ডার ঘরের মাঝে লাগাবে আমাদের জিন্দিগির একটা ক্যালেন্ডার শেষ আর তিন দিন পরে চার দিন পরে নতুন একটা ক্যালেন্ডার আমরা আমাদের জীবনের নতুন একটা ক্যালেন্ডার ফিট করব ওটা আবার নতুন একটা ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা আর কাজে আসবে এই ক্যালেন্ডারটা আর কাজে আসবে আমার কথা আপনারা বুঝতেছেন এই ক্যালেন্ডারটা কি আরো কাজে আসবে এই ক্যালেন্ডারটা আর কাজে আসবে না এই ক্যালেন্ডারটা শেষ আমাদের জিন্দিগির তিনশো পঁয়ষট্টিটা দিন শেষ তিনশো বাষট্টি দিন শেষ আর চার দিন পরে তিনশো আর তিন দিন পরে তিনশো পঁয়ষট্টিটা দিন শেষ এই যে জীবনের অতি মূল্যবান জীবনের অংশ এটা কি জীবনের অংশ না না এটা জীবনের বাইরের কোনো কিছু এটা একদম জীবনের অংশ জীবনের অংশ থেকে আমার জীবনের যে দালান এই দালান থেকে তিনশো পঁয়ষট্টিটা ইট এটা খসে পড়ে গেল এখন এটা এই যে আমার জীবন থেকে তিনশো পঁয়ষট্টিটা দিন শেষ হয়ে গেল এই যে আমাদের জীবন থেকে বারোটা মাস শেষ হয়ে গেল এটা কি আমাদের জন্য আনন্দের না এটা আমাদের জন্য ভাবার বেদনার এটা কি আনন্দের বলেন বলেন এটা আনন্দের না বেদনার আল্লাহ বলতেছেন ওয়াল আসরি সময়ের কসম তোমার জীবনের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা বছরে যে সময়গুলোকে তুমি অতিক্রম করে সামনের দিকে আগাচ্ছ দিন যাইতেছে সময় যাচ্ছে না রাত যাচ্ছে সময় যাচ্ছে না সপ্তাহ যাচ্ছে সময় যাচ্ছে না বছর যাচ্ছে সময় কি থাকছে না যাচ্ছে যাচ্ছে মহান রব্বুল আলামিন বুঝাইতেছেন আসরি সময়ের কসম কসম কিসের সময়ের কসম আল্লাহ মহান রব্বুল আলামিন এটা বলেন নাই পায়ের কসম তিনি বলেন নাই হাতের কসম তিনি বলেন নাই চোখের কসম মহান রব্বুল আলমিন কিডনির কসম খান নাই ফুসফুসের কসম খান নাই এ কোনো কিছুর কসম খান নাই কারণ এইসবের আসলে কোনো দাম নাই এই চোখের দাম আছে কেন সময় আছে চোখের দাম আছে হায়াত আছে দেখা হায়াত যদি না থাকে চোখের কোনো দাম আছে হায়াত যদি না থাকে পায়ের কোনো দাম আছে হায়াত না থাকলে হাতের দাম আছে হায়াত যদি না থাকে কোনো কিছুরই তো দাম নাই এই সমস্ত কিছু দামি কেন হায়াত আছে সময় আছে তোমার আরো তিন দিন আয়ু আছে এই জন্যই সবকিছুর দাম আছে এই তিনটা দিন যখন পার হয়ে যাবে তোমার এই কোনো কিছুর দাম নাই তোমার এই বডিটারই দাম নাই তোমার যোগ্যতার দাম নাই তোমার পদের দাম নাই তোমার সামাজিক মর্যাদা সামাজিক নেতাগিরির দাম নাই সমস্ত কিছু শেষ কারণ তোমার সময় শেষ সময় শেষ তাই মহান রব্বুল আলমিন কোরআনে করিমের মাঝে নিজ বান্দাদেরকে বুঝানোর জন্য সময়ের কসম খাইছেন আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান লাফি খসর মানুষ ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ লাফি খুসরিন বড় ক্ষতিগ্রস্ত মানুষ বড় ক্ষতির মাঝে আছে মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কারণ তার সময় তো চলে যাচ্ছে আল্লাহ বলতেছেন মানুষ তুমি কিন্তু প্রত্যেকটা সময় ক্ষতির মাঝে আছো ক্ষতি হইতেছে তোমার তুমি লসের মাঝে চলে যাইতেছ তোমার প্রজেক্ট লস করতেছে কারণ তোমার সময় ফুরিয়ে যাচ্ছে এই যে বিকাল বেলা তুমি আড্ডা দিচ্ছ গল্প করছ আল্লাহ ডাকতেছেন ইন্নাল লাফি খুসর হে আমার বান্দা তুই তো ক্ষতির মাঝে আছো তোর তো অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে কারণ তার জিন্দিগি থেকে সময়গুলো চলে যাচ্ছে এই যে আজকের বিকালটা তোর জীবন থেকে চলে যাচ্ছে আর কোনদিন আর কোনদিন আজকের এ বিকালটা তোর জিন্দিগিতে ফিরে আসবে না তোর ক্যালেন্ডার থেকে আজকের এই তারিখটা যে চলে যাচ্ছে আঠাইশে ডিসেম্বরের আজকের এই তারিখটা আবারও আসবে কিন্তু দুই সালের আঠাইশে ডিসেম্বর কিন্তু আর আসবে না আসবে আসবে না এই দিনটা চলে গেল এই দিনটা তোমার ক্যালেন্ডার থেকে শেষ হয়ে গেল তোমার ক্যালেন্ডারে এই দিনটা আর কোনোদিন তুমি খুঁজে পাবে না তাই আল্লাহ ডাকতেছেন তোমার তো ক্ষতি হয়ে যাচ্ছে অনেক বড় ক্ষতি তুমি অনেক বড় লসের মাঝে আসো কারণ তোমার হাত কাটে নাই তোমার তো পা কাটে নাই তোমার হাত ক্ষতিগ্রস্ত না পা ক্ষতিগ্রস্ত না এজন্য না আমরা তো হাত পা কেটে গেলে আমরা ফুসফুসটা নষ্ট হয়ে গেলে কিডনিটা দুর্বল হয়ে গেলে কাঁদি কিন্তু আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের জন্য কাঁদতেছেন আমাদেরকে মায়া মমতার সাথে ডাকতেছেন যে হে আমার বান্দা যে তোর সময় তো চলে যাচ্ছে তোর সময়টা শেষ হয়ে যাচ্ছে তোর সময়টা পুড়িয়ে যাচ্ছে এই যে দিন যাচ্ছে এই দিনটা তোর জীবনের একটা অংশ এটা চলে যাচ্ছে এটা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ ডাকতেছেন বুঝাচ্ছেন আসরি ইন্নাল ইনসান সমস্ত মানুষ সমস্ত মানুষ চরম ক্ষতির মাঝে আছে বড় ধরনের ক্ষতির মাঝে আছে কারণ তার সময়ে চলে যাচ্ছে তার সময়টা অযথা অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে অযথা অবহেলায় তার সময়টা যে নষ্ট হয়ে যাচ্ছে তার জীবনের অতি গুরুত্বপূর্ণ এই সময়টা যে সে কাজে লাগাচ্ছে না এই সময়টা যে কাজে লাগতেছে না এটা তো তার জীবনের অনেক বড় ক্ষতি অনেক বড় ক্ষতি কারণ এই সময়টা তো আর ফিরে আসবে না এই সময়টা আরো ফিরে আসবে আরো ফিরে আসবে না একটা উদাহরণ ধরেন যে একজন মানুষ ষাট টাকা হাতে নিয়ে বাজারে গেল বাজারে যাওয়ার পর বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে তার চল্লিশ টাকা খরচ হয়ে গেল এখন তার কাছে কত টাকা আছে বিশ টাকা বিশ টাকা আছে ঠিক আমরা যারা আছি অনেকে আমরা ৩০ বছর বয়স অনেকের চল্লিশ বছর বয়স অনেকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আশি বছর বয়স এই আশি বছরটা যে চলে গেল এটা তো আমার জীবনের আশিটা বছর চলে গেল আমার জীবনের পঞ্চাশটা বছর চলে গেল আমি যদি ষাট বছরের হায়াত নিয়ে এসে থাকি আমার জিন্দিগির পঞ্চান্নটা বছর ইতিমধ্যে বিদায় হয়ে গেছে আর আমার আয়ু আমার পুঁজি আছে পাঁচ বছর ষাট বছর পুঁজি ছিল সত্তর বছরের পুঁজি ছিল সত্তর বছরের পুঁজিটা দিন গেছে রাত গেছে সপ্তাহ গেছে মাস গেছে এইভাবে যেতে যেতে যেতে যেতে এখন আমার বয়স পঞ্চান্ন এখন পুঁজি আছে কয় বছর পাঁচ বছর দেখতে দেখতে এদিন গুলোও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে না থাকবে থাকবে না শেষ হয়ে যাবে একটা সময় আমার জানাজার জন্য এলান হবে আমাকে কবরস্থ করার জন্য কবর খোঁড়া হবে আমাকে মাটির মাঝে সমর্পণ করে সকলেই যার যার কাজে লিপ্ত হয়ে যাবে থাকবো না কিন্তু আমি যে চলে গেলাম কি নিয়ে গেলাম আমার বাড়িটা আমার সাথে যাবে না আমার সন্তান স্ত্রী আমার সাথে যাবে না আমার আপন জন আমার কর্মীরা এরা কেউ আমার সাথে যাবে না আমার পদ আমার সার্টিফিকেট গুলো আমার যোগ্যতা গুলো কিছুই আমার সাথে যাবে না কিন্তু আমি যে যাব আমি যে গেলাম অনন্ত অসীম একটা জিন্দিগি এখন আমার সামনে আমাকে নিয়ে গেল আমার ঠিকানাটা কোথায় হবে কি পুঁজি সহ আমি কবরের মাঝে গেলাম কি পুঁজি সহ আমি আমার স্রষ্টা আমার মনিব আল্লাহর সাথে দেখা করলাম এই যে জীবনের একটা ব্যালেন্স শিট একটা বছর যখন চলে যায় একটা দিন যখন চলে যায় তখন এই হিসাবটা কর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা প্রশ্ন করছে আনিল আহিল্লাহ আনিল আহিল্লাহ আল্লাহ নবীকে মক্কার কাফেররা প্রশ্ন করছে চাঁদ সম্পর্কে সূর্য সম্পর্কে আনিল আহিল্লা চাঁদ সম্পর্কে আল্লাহর নবীকে প্রশ্ন করছে মক্কার কাফেররা প্রশ্ন করছে নবীকে ঠেকানোর জন্য নবীর কাছে তারা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানতে চায় এই যে চাঁদ এই যে চাঁদটা একটা সময় চাঁদটা পূর্ণিমার চাঁদ হিসেবে থাকে ধীরে ধীরে এই চাঁদটা চিকন হয় একটা সময় থাকে না আবার আসে কেন এমন হয় এটা কেন এরকম হয় আল্লাহ নবীকে মক্কার কাফেররা প্রশ্ন করছে ঠেকানোর জন্য এটার উত্তর দেখি পারে কিনা নবী মোহাম্মদুর রসুল্লাহ মক্কার কাফেররা যখন প্রশ্ন করছে মহান রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে প্রশ্নের জবাব দিয়ে দিছেন নবী মানুষদেরকে আপনি জানায় দেন যারা আপনাকে প্রশ্ন করতেছে চারটা এমন হয় কেন সূর্যটা এমন হয় কেন কেন বারো মাস বারোটা মাস কেন তিরিশটা দিনে কেন মাস হয় এই যে এই সমস্ত প্রশ্ন নবী প্রশ্নের জবাবটা দেন হিয়া মাওয়া কি তুলিন নাসি হাজ এটা তো আমি আল্লাহ এটা মানুষের জন্য করছি যেন মানুষের এবাদত করার ক্ষেত্রে এই চাঁদ এবং সূর্যটাকে কাজে লাগাইতে পারে এই চাঁদ আর সূর্যটা হইল মানুষের এবাদতের ঘড়ি চাঁদ সূর্যটা কি এবাদত করার জন্য ঘড়ি আল্লাহকে চিনার এটা একটা মাধ্যম আল্লাহর হুকুম পালন করার জন্য এটা একটা সিস্টেম যে চাঁদ দেখে মানুষ রোজা রাখবে চাঁদ দেখে হজ করবে সূর্যের সময় টাইম দেখে দেখে মানুষ নামাজ পড়বে আল্লাহ তালা এজন্য চাঁদ এবং সূর্যকে নিয়োজিত করে রাখতেন একটা সিস্টেম দিয়ে রাখতেন এই সিস্টেমে তোমরা চলতে থাকো আর আমার বান্দারা এই সিস্টেম অনুযায়ী তোমাদেরকে দেখে দেখে তোমাদের পূজা না তোমাদেরকে দেখে দেখে আমি আল্লাহর পূজা করবে আমি আল্লাহর উপাসনা করবে আমি আল্লাহর এবাদতের মাঝে নিয়োজিত থাকবে তাই দেখেন একটা বছর শেষ হয়ে গেল একটা সৌর বর্ষ শেষ হয়ে গেল নতুন একটা বছর আমাদের সামনে এই সময়টা খুব হিসাব নিকাশের সময় এই সময়টা আনন্দ করার সময় না এই সময়টা খুব হিসাব নিকাশের সময় এই সময়টা খুব ভাবার সময় খুব চিন্তা করার সময় কেমন কাটালাম একটা বছর একটু চিন্তা করা দরকার দুই হাজার বারোটা কেমন কাটালাম এই দুই হাজার বারো সালে আমার উপর যে রোজাগুলো ফরজ ছিল এই দুই হাজার বারো সালে আমার উপর যে নামাজগুলো ফরজ ছিল সম্পদের কারণে আমার উপর জাকাত ফরজ ছিল সম্পদের কারণে আমার উপর হজ ফরজ ছিল এই দুই সালে আমার উপর যে সমস্ত ফরজ দায়িত্বগুলো ছিল আমি কি দুই সালের এই সমস্ত ফরজ দায়িত্বগুলোকে সুন্দরভাবে সম্পাদন করতে পেরেছি না এই দুই সালে আমার ফরজ অনেক দায়িত্ব কাজা আছে যে ফরজ দায়িত্বগুলো আমার উপর ফরজ ছিল কিন্তু আমি আমার দুর্বলতার কারণে আমার অলসতার কারণে আমি সে দায়িত্বগুলো পালন করতে পারি নাই করি নাই তাই একজন মুমিন একজন ইমানদার একজন আল্লাহ প্রেমিক একজন পরকাল বিশ্বাসী ব্যক্তি এই দুই হাজার সালের এই শেষ সময়ে এসে সে তার জীবনের একটা ব্যালেন্স শিট এটাকে তৈরি করবে দেখেন একটা বছর শেষ প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের এক বছরের রিপোর্ট তৈরি করতেছে যত প্রতিষ্ঠান আছে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীল আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি কর্মরত আছি আমরা নিজেরাই কিন্তু এই এক বছরের একটা ব্যালেন্স শিট এক বছরের একটা খতিয়ান এক বছরের কার্যক্রম আমাদের এক বছরের একটা রিপোর্ট আমরা তৈরি করতেছি করতেছি না সবাই তৈরি করতেছি এই রিপোর্ট আমাদেরকে জমা দিতে হবে ঠিক তেমনি ভাবে ইমানদার আমাদের সকলের কিন্তু একটা পরিচয় আমরা ইমানদার এটা একটা পরিচয় আছে না আমরা মুসলিম এই পরিচয়টা আমাদের জিন্দিগির কোন ছোট পরিচয় না বড় পরিচয় আমি ব্যবসা করি এই পরিচয়টা বড় না আমি একজন মুসলিম আমি আল্লাহর গোলাম এই পরিচয়টা বড় আমার কথাটা বুঝতেছেন আমার কথাটা বুঝতে একটু জবাব দেন কোন পরিচয়টা বড় আমি আল্লাহর গোলাম এই পরিচয়টা বড় না এই পরিচয়টা সবচেয়ে বড় আমি কোন প্রতিষ্ঠানে চাকরি করি এটা আমার দুই নম্বর পরিচয় আমার এক নাম্বার পরিচয় আমি আল্লাহর গুলাম এটা এক নাম্বার পরিচয় আমি বাংলাদেশি না ইন্ডিয়ান না পাকিস্তানি না জাপানি এটা আমার জীবনের দ্বিতীয় পরিচয় আমার জীবনের প্রথম পরিচয় আমি কি মুসলিম এটা আমার জীবনের প্রথম পরিচয় আমি কোন দল করি কোন নীতি সমর্থন করি কোন মতবাদে বিশ্বাস করি এটা আমার জীবনের কোনো পরিচয়ই না আমার জীবনের সবচাইতে বড় পরিচয় বলেন তো কি আমি মুসলিম আমি আল্লাহর গুলাম এটা জীবনের সবচেয়ে বড় পরিচয় আমার চাকরির চাইতে আমার ইমানের দাম বেশি না আমার ব্যবসা বাণিজ্যের চাইতে ইমানের দামটা বেশি না অনেক বেশি আমরা যারা বিভিন্ন দল করি বিভিন্ন মতবাদে বিশ্বাস করি ইমানের দাম বেশি না সেই বিশ্বাসের দাম বেশি ইমানের দাম বেশি ইমানের দামটা বেশি সেই ইমানদারের কিন্তু একটা বছরের শেষে কিছু কাজ আছে কিছু কাজ আছে আল্লাহর দেয়া কাজ কাজটা কার দেয়া আল্লাহর দেয়া যে আল্লাহর আমি গোলাম সেই কাজটা হলো এক বছরের একটা ব্যালেন্স শিট তৈরি করা একটা রিপোর্ট তৈরি করা একটা রিপোর্ট রাখা যে এক বছর কি করলাম আমার এক বছরের যে পাল্লাটা এক বছরের যে আমল নামাটা এটা আমার জানা নাই আমার এক বছরের আমল নামাটা এটাকে একটু সামনে আনি তাম্মুল দরাই নায়ে দিলকুনি তাম্মুল দরাই নায়ে দিলকুনি সফাই দিরি যে হাসিল কুনি তাম্মুল দরাই নায়ে দিলকুনি সফাই দিরি যে হাসিল কুনি একটু চিন্তা করো একটু ভাবো তোমার জীবনটাকে নিয়ে একটু ভাবো তোমার জীবনের বিগত একটা বছরকে নিয়ে একটু ভাবো একটা বছরের আমল নামাগুলোকে সামনে নিয়ে কিছুটা সময় বসো আর একটু ভাবো আমার এই এক বছরের আমলকে সামনে রেখে যদি আমার একটা বিচার করতে হয় আমার মনিব যদি আমার একটা বিচার করেন সেই বিচারে আমার ঠিকানা কোথায় হবে একটু ভাবা দরকার আছে না আমার যদি এক বছরের একটা বিচার হয় এই এক বছরে আমি যা যা করছি আমার আচার আচরণ কথাবার্তা ব্যবসা বাণিজ্য আমার এবাদত বন্দিকি নামাজ রোজা হজ জাকাত আমার মিছিল মিটিং আমার স্লোগান আমার চিৎকার এই এক বছরের এই যাবতীয় আমলগুলো আমল নামায় আছে না আমল নামায় নাই সবাই উত্তর দেন আপনারা কি ঘুমাইতেছেন হ্যাঁ সবাই সজাগ আছেন না তাহলে এই এক বছরের যে আমল নামাটা এটা আমরা সবাই জানি না এবং এই আমার যাবতীয় কাজগুলো আমল নামায় রিপোর্ট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমার জিন্দগির কোন একটা কাজ কি আমল নামার বাইরে যাইতে পারে وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستطيعون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين আল্লাহ বুঝাইতেছেন আল্লাহর কালামটাকে একটু পড়ার চেষ্টা করেন আল্লাহর কালামের মেসেজ গুলোকে একটু চিন্তা করার চেষ্টা করেন আল্লাহ আল্লাহর কালামের মাঝে বুঝাচ্ছেন হাসুরের ময়দানের চিত্রটা আজকের হাসরের ময়দানের চিত্র হলো এমন তোমার হাত তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিপক্ষে সাক্ষী দেবে অতাসাধু আরজুল হোক তোমার হাত যদি বিচার দেয় তোমার পা সাক্ষী হবে তোমার পা যদি বিচার দেয় তোমার পূর্ণ শরীর তোমার ত্বক তোমার চামড়াগুলো সাক্ষী হবে অকলু লিজুলু দিহিম ঠিক এমন হাসরের ময়দানে প্রত্যেকটা পাপি ব্যক্তির শরীর অঙ্গ প্রত্যঙ্গ যখন তার বিপক্ষে সাক্ষী দেবে তখন সে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জিজ্ঞাসা করবে লিমা সাহিত্য না কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ আমি যে মজা করছি তোমাদেরকে নিয়েই করছি চোখকে বলবে আমি যে মজা করছি খোদার হুকুমকে অমান্য করে যে নাচ গান বাজনা দেখছি তোমারে তো মজা দিছি তোমারে মজা দিছি কান বলবে কানকে বলবে আমি যে গান বাজনা শুনছি ইয়ারফোনটা কানের মাঝে লাগায় রাখছি তোমারে মজা দিছি তুমি বড় মজা পাইছ ঠিক এরকম অঙ্গ প্রত্যঙ্গ বলবে তোমারে মজা দেওয়ার জন্যই তো এমন করছি করলে সেই কেন আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ লিমা সাহিত্য মালাই না কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ কেন আমার সাথে বেইমানি করতেছ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর জবান খুলে যাবে পালু তারা জবাব দিবে আন্তকান আল্লাহ আন্তকা করলে চাই দেখো আল্লাহ দুনিয়াতে তোমাকে কথা বলার তোমাকে চলার শক্তি দিয়েছিলেন আজকে তিনি আমাদেরকেও কথা বলার শক্তি দিয়েছেন দুনিয়াতে তোমার অধীন ছিলাম আল্লাহ তোমার অধীন করে দিয়েছিলেন তুমি যেভাবে আমি চোখকে চাইছো তুমি চালাইতে পারছো যেইভাবে তুমি আমি কানকে চাইছো তুমি চালাইতে পারছো যেইভাবে তুমি আমি দেহটাকে চাইছ তুমি চালাইতে পারছো কিন্তু আজকে আমরা তো স্বাধীন হয়ে গেছি স্বাধীন ক্ষমতা লাভ করছি আজকে আমাদের স্রষ্টা আল্লাহ আমরা আল্লাহর দেওয়া আমদ ছিলাম তিনি আজকে আমাদের বাক শক্তি খুলে দিয়েছেন তিনি কিন্তু তোর স্রষ্টা তুই স্রষ্টাকে ভুলে কেন স্রষ্টার নাফরমানি করলি আজকে তো আমরা কেউ তোর না আমরা তো স্রষ্টার ছিলাম অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাকে সাপ জানায় দিবে তুই ভুল বুঝছ যে আমি তোর ছিলাম আমি তো তোর ছিলাম না আমি তোর ছিলাম না তুই আমার জন্য কাঁদছ আমি তোর না তুই তোর জন্য কাঁদিস নাই তোর তো ছিল তোর হায়াতটা তোর তো পুঁজি ছিল তোর হায়াতটা আল্লাহ তো কোরআনে কারিমে বুঝাইছেন যে তোর হায়াতটা তোর পুঁজি তোর এই হাত পা আর ফুসফুস আর তোর এই কিডনি এটা তো তোর পুঁজি না এটা তো আমার দেওয়া নেই আমদ যতদিন আমি চামু এটা আমার কথা মতো চলবে যেদিন আমি অকেজো করে দেব সেদিন অকেজো হয়ে যাবে এইটা তোর পুঁজি না তোর পুঁজি তো তোর হায়াত তুই তোর হায়াতটাকে কোন কাজে লাগাইছ আমি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে কার হুকুম মতো চলছ আমি আল্লাহর নামাজ আমি আল্লাহর হুকুমগুলোকে বাদ দিয়ে কার স্লোগান কার সেনাপতি হিসেবে কার সৈনিক হিসেবে তুই তোর জীবনটাকে চালাইছস জবাব দে أما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون আল্লাহ বলতেছেন আরে তুই তো এত বোকা এমন কোন কাজ তো তুই তোর জিন্দিগিতে করতে পারিসনি যে কাজটা তোর শরীর তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর চোখ কান দেখে নাই মানুষ একা কি নিভৃতে এমন কোন কাজ কি করতে পারে যে কাজটার খবর তার চোখ রাখবে না তার হৃদয় রাখবে না তার হাত রাখবে না সে কাজটা করে ফেলবে সম্ভব সম্ভব না তাই যে কাজটাই তুমি করতেছো আমি আল্লাহর দেওয়া পাহারাদার আমি আল্লাহর রাখা সাক্ষীগুলো তোর এই কাজটাকে দেখতেছে তুই কোথায় কার বিপক্ষে কোন জমিনে কার আকাশের নিচে তুই কার মোকাবেলা করার জন্য তুই তোর জীবনটাকে ব্যয় করছিস তুই রক্ত দিচ্ছিস আল্লাহ প্রশ্ন করতেছেন অথচ তোর জিন্দিগির প্রত্যেকটা কাজ কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে সব রেকর্ড হয়ে যাচ্ছে সব কাজ ছোট বড় জানা অজানা সমস্ত কাজ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সব রেকর্ড পেয়ে যাচ্ছে কিন্তু মানুষ বুঝতেছে না যে তার জিন্দগির সমস্ত কাজগুলো রেকর্ড হচ্ছে আর আল্লাহ বলতেছেন ওয়াদালিকুম জন্নুকুমুল্লাবি জনান্তুম বিরব্বিকুম আর দাকুম তোমাদের রবকে না চিনার কারণে রবকে না বুঝার কারণে আল্লাহর শক্তিটা সম্পর্কে সন্দিহান থাকার কারণেই তোমরা তোমাদের জীবনের চরম সর্বনাশ করে ফেললে মিনাল তোমরা তো ক্ষতিগ্রস্তই হয়ে গেলে তোমরা বছর চলে গেল তোমার জিন্দিগির হায়াতের একটা বছর চলে গেল উচিত ছিল এক বছরের যাবতীয় ব্যালেন্স শীটকে সামনে নিয়ে বছরের শেষ মুহূর্তে চিৎকার করা আল্লাহর দরবারে কান্নাকাটি করা নিজ এক বছরের অপরাধগুলোর জন্য মার্জনা চাওয়া তো বার পথে আসা আর তারা তো এত বেকুপ এত বুকা একটা বছর যখন শেষ হয়ে গেল তখন তোরা উল্লাস করছিস এক বছর পরে নাচ গানের আসর হইছে উৎসব হইছে ফুর্তি হইছে উল্লাস হইছে কারণ জীবনের একটা বছর শেষ হয়ে গেছে তাই একজন ইমানদার যে পরকালকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে সে কি তার জিন্দগির একটা বছর পেরিয়ে যাওয়ার পর উল্লাস আনন্দ ফুর্তি উৎসবে যোগ দিতে পারে হ্যাঁ কিন্তু সবাই তো দিচ্ছে এক বছর যাওয়ার পর কেক কাটা হয় এক বছর যাওয়ার পর সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয় বছর পার হয়ে যাওয়াটা কেমন যেন অনেক বড় একটা আনন্দের ব্যাপার মুমিনরা কি এই ধরনের প্রোগ্রাম এই ধরনের অনুষ্ঠান যার মাঝে ইমান আছে তারা এই ধরনের অনুষ্ঠান নিজ সন্তানদেরকে শিক্ষা দিতে পারে হ্যাঁ আপনারাই বলেন পারে মুমিনরা তো এটা পারে না আজকে আমরা তো এই ধরনের প্রোগ্রাম এই ধরনের অনুষ্ঠান এই সবকে আমরা আমাদের জীবনের অংশ বানায় নিচ্ছি একটা বছর শেষ হচ্ছে মুসলমানের সন্তানরা এরা তো ইমানকে শিখবে ইমানকে বুঝবে একটা বছরের শেষ প্রান্তে এসে বাবা তার সন্তানদেরকে নিয়ে বসবে তাদের সাথে জীবন সম্পর্কে আলোচনা করবে জীবনটা বুঝাবে বুড়ো দাদা যদি থাকে নিজ নাতি সন্তান পরিবারস্থ বউ সকলকে নিয়ে বসবে সকলকে নিয়ে আলোচনা করবে আমার জিন্দিগির একটা বছর শেষ তোমাদেরও জিন্দিগির একটা বছর শেষ একটা বছর শেষ হয়ে গেল নতুন ক্যালেন্ডার ঘরের মাঝে চলে এসেছে দুই সালের ক্যালেন্ডার বারো তো শেষ কিন্তু আমরা কোথায় আছি কি করছি আমাদের জীবনের ব্যালেন্স শিটটা কি এই এক বছর আমার ঘরটা কি পদ্ধতিতে পরিচালিত হয়েছে এই এক বছর সামাজিক বিচার আচারগুলো আমরা কি পদ্ধতিতে করেছি আমার এই এক বছরের আমল নামাটা আসলে আমার ঠিকানা কোথায় নিয়ে যায় আমি কোন দিকে আগাচ্ছি আমার ঠিকানা কোথায় এই হিসাবটা একটা বছরের শেষ প্রান্তে করা দরকার না কে কি করবেন সকলেই করতে রাজি আছেন আগামী শুক্রবার দিন যদি জিজ্ঞাসা করি যে পরিবারস্থ আপন জনদেরকে নিয়ে আপন জনদেরকে নিয়ে এই বছরের শেষ প্রান্তে এসে এক বছরের আমল নামা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি তাহলে আগামী সপ্তাহে আমাকে জবাব দিবেন যে আমরা ইনশাল্লাহ করেছি এই ধরনের কে কে আছে আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন একটু ফিকির করি নিজ সন্তানগুলোকে রক্ষা করি নিজ সমাজটাকে বাঁচাই একটু বাঁচাই একটু বাঁচানোর চেষ্টা করি সে তো আগুনের দিকে দৌড়াচ্ছে আমি কি আমার সন্তানটাকে আমার নিজেকে সামনে আগুন সামনে ভয়াবহ আগুন ভয়াবহ আগুন সামনে এই যে দিনগুলো পার হচ্ছে আমরা আসলে এক ভয়াবহ আগুন আগুনের দিকে এগিয়ে যাচ্ছে আমার সমাজ আগুনের দিকে এগিয়ে যাচ্ছে আমার সন্তান আমার পরিবার আমার ঘর আগুনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা কর্ম আমাদের প্রত্যেকটা কাজ সেই আগুনটাকে প্রজ্বলিত করার জন্য লাকড়ির যোগান দিচ্ছে জ্বালানির যোগান দিচ্ছে একটু ভাবা দরকার আমি কি সেই আগুনের মাঝে সেই আগুনের জীবনকে আমি কি বরণ করতে পারবো সে আগুনের জীবনটা এটাই কি আমি আমার জীবন বানাবো এটা একটু ভাবা দরকার একটু ভাবা দরকার নিজ পরিবার স্থাপন জনদেরকে নিয়ে একটু বসা দরকার যে বাবা তুই তো আগুনের দিকে যাচ্ছিস নিজের মেয়েটাকে একটু বইলে যাই যে তুই তো আগুনের দিকে যাচ্ছিস নিজ স্ত্রীকে একটু বুঝাই যে তুমি তো আগুনের দিকে যাচ্ছ এটা একটু বুঝাই বুড়ো দাদারা নাতিদেরকে একটু বুঝাই যে তোর জীবনের কিন্তু এই যে এই হায়াত এই হায়াতের লক্ষ্য উদ্দেশ্য একটাই আগুন থেকে বাঁচতে হবে এই কথাটা নিজ নাতিকে শিখিয়ে যাই আগুন থেকে বাঁচতে হবে এটাই জীবনের লক্ষ্য সামনে আগুন সে আগুন থেকে নিজেকে সুরক্ষার ব্যবস্থা সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে তোমার জীবনের শেষটা যেন এমন ভাবে শেষ না হয় যে ঠিক যখন তোমার জীবন শেষ তোমাকে আগুনের মাঝে রেখে আসা হলো তোমাকে যে দাপন করে দেওয়া হলো এটা এক হলে তো এটা জান্নাতের বাগান হবে অন্যথায় এটা তো জাহান নামের একটা গর্ত হবে একটা কূপ হবে কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে ডাকে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুদ্দুত আনা বাইতুল দুধ আনা বাইতুল ওয়াহদা কবর ডাকতে থাকে যে দেখো আমি একাকিত্বের ঘর আমার এই ঘরে তোমাকে আসতে হবে একা কবর এই কথাটা বলে যে তোমাকে আমার এই ঘরে আসতে হবে একা কেউ যাবে তোমাকে একা আসতে হবে চিন্তা করে আসো প্রস্তুতি নিয়ে আসো প্রস্তুতি নিয়ে আসো আমার এই ঘর একাকিত্বের ঘর আনা ভাই তো দুধ আমি তো পোকামাকড়ের ঘর কবর এটা বুঝায় যে আমি পোকামাকড়ের ঘর আমার এই যখন আসবা পোকামাকড় তোমাকে কামড়াবে একটা সুরক্ষার ব্যবস্থা নিয়ে আসো প্রস্তুতি নিয়ে আসো যদি প্রস্তুতি নিয়ে আসতে পারো আমি তোমার জন্য জান্নাতের বাগান কিন্তু যদি প্রস্তুতি ছাড়া এসে যাও তাহলে তো আমার এই ঘরে আসার সাথে তুমি একা থাকবে আর চার দিকে যা কিছু থাকবে সব পোকা মাকড় তোমাকে সুরক্ষার কোনো ব্যবস্থাই থাকবে না আর এই সমস্ত পোকামাকড়ের কাজ হবে তোমাকে কামড়ানো তোমাকে কামড়াবে তাই খুব ফিকির করি নিজ সন্তানকে নিয়ে ফিকির করি নিজেকে নিয়ে ফিকির করি নিজ সমাজকে নিয়ে ফিকির করি মুসলমান আমরা আমার সন্তানটা যেন নামাজি হয় মসজিদ মুখী হয় ফিকির করি দুই সাল শুরু হচ্ছে আমি আমার সন্তান দুই সাল শেষ যা ভুল হয়েছে হয়ে গেছে জীবনের এ ক্যালেন্ডার তো শেষ কিন্তু নতুন ক্যালেন্ডারে আমার কোনো কাজা নামাজ থাকবে না এ নিয়োগ করতে পারি না ইনশাল্লাহ আমি আমার সন্তানের নতুন ক্যালেন্ডারে কোনো কাজা নামাজ থাকবে না কোনো কাজা জাকাত থাকবে না কোনো কাজা রোজা থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো অপরাধ থাকবে না কোনো ধোকাবাজি থাকবে না কোনো আরাম থাকবে না আমি আগামী বছরের যে ব্যালেন্স শিটটা তৈরি করব আগামী বছরের প্রথম দিনটা যে শুরু করব আমি পবিত্র হয়ে শুরু করতে চাই আমি আমার যাবতীয় পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে চাই মহান রব্বুল আলমিন তো এই ওয়াদা দিচ্ছেন বান্দা যখন তৌবা করে বান্দা যখন তার বিগত পাপগুলোর জন্য আমি স্রষ্টা আল্লাহর কাছে ক্ষমা চাই আমি মাগফেরাতের এবং রহমতের পানি দ্বারা তার যাবতীয় পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেই তাই আমাদের কাজ শুধু একটা তৌবা একটা আপ একটা অনুতপ্ত এটা আমার দরকার এটা আমার জিন্দিগির খুব দরকারি জিনিস একটা ঘটনা শুনাই আখের যে দাম কত হজরত আবদুল্লাহ মুবারক অনেক বড় একজন উঁচু মাপের মহাদ্দিস উঁচু মাপের মহাদ্দিস যত হাদিস এবং হাদিসের যত কিতাব লেখা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনুল মুবারকের এই সমস্ত হাদিসের লেখকরা এদের সকলের উস্তাদ হজরত আবদুল্লা ইবনুল মুবারক আবদুল্লা ইবনুল মুবারক দ্বিতীয় তৃতীয় শতাব্দীর শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হজরত আবদুল্লা ইবনুল মুবারক একটা সময় তার এন্তেকাল হয়ে গেল এন্তেকালের পর তার এক ভক্ত তাকে স্বপ্নে দেখল হজরত আবদুল্লা ইবনুল মুবারকের কাছে জানতে চাইল যে মহান রব্বুল আলমিন আপনার সাথে কেমন আচরণ করছেন হজরত আবদুল্লা ইবনুল মুবারক জবাব দিলেন যে আমার সাথে মহান রব্বুল আলমিন তার সান মোতাবেক সুন্দর আচরণ তিনি আমার সাথে করছেন আমাকে জান্নাতের বাসিন্দা করছেন কিন্তু আমার বাসার সামনে যে এক কামারের দোকান এক কামারের বাড়ি ছিল সেও বিগত কয়েকদিন আগে মারা গেছে আল্লাহ তালা তাকে যে জান্নাতটা দিছেন এটা আমার জান্নাতের চাইতেও বড় জান্নাত শ্রেষ্ঠ জান্নাত তো সেই ভক্ত ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠে অস্থির হয়ে সেই আবদুল্লাহ মুবারকের যে প্রতিবেশী সামনের বাড়ির কামারের বইয়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে যে তোমার স্বামীর কি আবাদত ছিল কি তিনি করতেন তার তো কোনো আবাদত ছিল না তিনি তো কামারের কাজ করতেন সারাদিন লোহা বাইরে বাইরে এই দাউ বানানো বটি বানানো এটি তার কাজ ছিল কিন্তু রাতে যখন আসতেন আব্দুল আবদুল্লাহ মুবারকের যে এবাদত বন্দিগি দীর্ঘ নামাজকে তিনি দেখতেন তার কোরআন তেলাওয়াত যখন ঘরে বসে শুনতেন আফসুস করতেন আহ আমিও যদি পারতাম আফসুসটা তিনি করতেন আহ এই সুযোগটা যদি আমারও জীবনে আসতো আমাকে যদি এইরকম সারাদিন খেটে খুঁটে আমি আবাদত করতে পারি না আমি যদি রাতে আবাদত বন্দিগি করি দিনে তো আমি কাজ করতে পারবো না তাই সারাদিন তো আমাকে খাটতেই হয় তাই রাতে তো আমাকে সারাদিনে কষ্ট করার জন্য কিছুটা বিশ্রাম নিতেই হয় আমি তো পারি না আমি যদি পারতাম আমিও যদি তার মতো এবাদত করতে পারতাম সারা জিন্দিগি দেখছি রাতের বেলা ঘুমানোর সময় তিনি আফসোস করতেন তো এছাড়া তো তার কোনো আমল আমার জানা নাই এই আফসোসের এত দাম এই আফসুসের এত দাম যে মহান রব্বুল আলমিনের সাথে এ বান্দার যখন দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে চার আমল নামার আফসুস গুলো যখন মহান রব্বুল আলমিনের সামনে প্রদর্শিত হয়েছে হজরত আবদুল্লাহ মুবারক তো এবাদতের সব পাইছেন আর সে তার আফসুস আবদুল্লাহ ইবনুল মুবারকের ডবল এবাদতের সব তার আমল নামায় চলে তাই জিন্দগিতে ভুল হয়েছে ভোলের জন্য যদি আফসোস করতে পারি আহ বলতে পারি আল্লাহ কোরআনে কারিমে মাঝে এরশাদ করেন বান্দা যখন তার অতীত গুনাহের কথা মনে করে আহ বলে চিৎকার করে আমি তার অতীত জিন্দিগির গুণাকে মাফ করে ক্ষান্ত হই না বরং সে গুণাকে মাফ করে সেই গুনাহের জায়গায় ঠিক তার শান অনুযায়ী দত্তকে লিপিবদ্ধ করে দেয় তাই দুই সালের ব্যালেন্স শিট রিপোর্টকে সামনে নিয়ে আমরা একটু তৌবা করি একটু অনুতপ্ত হই একটু আফসোস করি একটু আহ বলে আল্লাহর কাছে চিৎকার করি আর বারো সালটাকে গুড বাই দিয়ে ভুলগুলোকে স্বীকার করে নতুন একটা বছরের জন্য প্রস্তুত হই নতুন একটা বছর এমন ভাবে কাটাবো আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার মনিব আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করব না আমি আল্লাহর হুকুমগুলোকে মানবই আল্লাহর হুকুমের চাইতে অন্য কিছুকে প্রাধান্য দিব না ইনশাল্লাহ এই নিয়তটা আজকের এই মাহফিল থেকে আজকের এই মসজিদ থেকে আমরা সকলেই একটু করতে পারি না আল্লাহ তালা সকলকেই তৌফিক দান করুন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম Thank you.